صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আজ থেকে আমরা একটি নতুন ধারাবাহিক পর্ব শুরু করতে চলেছি ইনশাআল্লাহ প্রতি শনিবারে আপনাদের সামনে কোরআন হাদিসে যে সমস্ত নবীদের উল্লেখ হয়েছে ওনাদের মধ্যে থেকে কারো না কারোর জীবনী লাইফ হিস্টোরি তুলে ধরব যেগুলো জানার অতি প্রয়োজন আছে আমার ছোট ভাই বোনদের জন্যে বা যুবক বন্ধুবান্ধবদের জন্যে বা আমার বয়স্ক মুরব্বীদের জন্যে এগুলো জানার প্রয়োজন আছে তাঁরা জেনে অন্যদেরকে জানাবেন এবং নবীদের জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি ওনারা যে আমাদের হেদায়তের জন্য এসেছিলেন আল্লাহর বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এসেছিলেন সমস্ত নবী আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে শান্তির দিন ও ধর্ম নিয়ে এসেছিলেন মানব কল্যাণের জন্যে যত অন্যতম রাস্তা ছিল ওনারা সব দেখিয়েছেন আর ওনাদের প্র্যাকটিক্যাল জীবন আমাদের জন্যে একটি আইডিয়াল ও আদর্শ তাই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রতি শনিবার কোনো না কোনো নবীর জীবনী তুলে ধরব আর দেখব ওই নবীর জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তাই আজ সর্বপ্রথম আমি প্রথম নবী জগৎ পিতা হজরত আদম আলাহিসাল্লামের সম্পর্কে আলোচনা করতে চাই বা ওনার জীবনই আপনাদের সামনে সংক্ষিপ্ত রূপে তুলে ধরতে চাই কেননা বিস্তারিত জীবনী যদি আমি বলতে চাই তো একটা একটা নবীর জীবনী বলতে আমাকে কয়েক মাসের প্রয়োজন আছে তাই ইনশাআল্লাহ সংক্ষিপ্তে বিশেষ উল্লেখনীয় জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তার থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি ইনশাল্লাহ সেগুলো জানার বা বোঝার চেষ্টা করব হজরত আদম আলাইসাল্লামের যখন জন্মের সময় আসলো তো এভাবে কোরআনে বর্ণনা হয়েছে ওয়াইজ কাল রব্বকালিল মালা একাতে ইন্নি খালিকুন বাসারান মিন সালসাল মিন হামাই মাসনুন সুরাই হেজের আয়ত নম্বর আটাশে এরশাদ হচ্ছে ওয়াইজ কাল রব্বকালিল মালা একাতে ইন্নি খালিকুন বাসারান স্মরণ করে সেই সময়কে যখন তোমাদের প্রতিপালক মালায়িকা অর্থাৎ ফেরিস্তাগণদেরকে বলেছিলেন বা ঘোষণা করেছিলেন ইন্নি খায়লগুন বাসারান আমি একটি মানবকে সৃষ্টি করতে চলেছি এক বাসারকে সৃষ্টি করতে বা বানাতে চলেছি মিন সালসাল মিন হামাই মসনুন নরম মাটি থেকে এবং শ্যামলা কালার হবে তার যখন ওটা শুকিয়ে যাবে তো ক্ষণ ক্ষণ হয়ে যাবে মজবুত হয়ে যাবে ফয়দা সওয়াইত হো আর যখন আমি এইভাবে ওই বাসারকে ওই মানবকে তৈরি করে নেব ও নফক্ত ফি এমেন রোহে আর যখন আমি তার মধ্যে রূপ প্রবেশ করব রূপ প্রদান করব ফকাউল্লাহ সাজদিন তখন তোমরা সবাই তার আগে শেষদারত হয়ে যাবে শেষদায় নত হয়ে যাবে ফসাজদুল মালা একাকুল্লহম আজমাইন ওই প্রসেসের মাধ্যমে যখন আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসালামকে তৈরি করেছিলেন আর নিজের রুহ ফুকেছিলেন তখন আল্লাহর হুকুম অনুযায়ী সমস্ত ফেরিস্তারা ওনার সামনে নতশির হয়েছিলেন ফক সাজাদুল মালা একদা কুল্লুম আজমাইন সমস্ত ফেরিস্তারা আল্লাহর হুকুমকে মেনে হজরত আদম আলাইসালামের সামনে নত হয়েছিলেন ইল্লা ইবলিস আবা আইয়াকুন আমা সাজিদিন শুধু ইবলিস সেজদা করেনি সে অমান্য করেছিল ইনকার করেছিল সেজদা করা থেকে কালা ইয়া ইবলিস মা লেখা আল্লাহ তকুন আমা সাজিদিন আই ইবলিস আল্লাহ তখন তাকে বলছেন আই ইবলিস তোমাকে কি হয়েছে তুমি সেজদাকারীদের সঙ্গে অর্থাৎ ফেরিস্তাদের সঙ্গে সেজদা করলে না কেন বা সেজদা করছো না কেন কালা আলাম আকুন কাল আলাম আকুন লে আসজদা লে বাসানিন খালাক মিন সালসালিন মিন হামা ইম মাসনুন তখন ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করে বলছে কালা লাম আকুন লে আস লে বাসারিন তো মিন সালসালিন আমি এমন মাটির তৈরি করা বাসারকে সেজদা করতে চাই না বা তার সামনে নত হতে চাই না যাকে তুমি নরম মাটি থেকে তৈরি করেছ যার শ্যামলা রং কালা ফখরুজ মিনহা ইন্নাকারা জিম তখন আল্লাহ বলছে তুমি এখান থেকে বাইর হয়ে যাও ইবলিসকে কি বলেছে আল্লাহ তুমি এখান থেকে বাইর হয়ে যাও ইন্নাকারা জিম তুমি দুর্ভাগ্যশীল বা তুমি বহিষ্কারী তোমাকে আমার দরবারে কোনো স্থান নেই তোমার জন্যে বা তুমি আমার রহমত থেকে বঞ্চিত থাকবে কালা ফখর ইন্নাকে মেনা রাজিম রাজিম যাকে বলা হয় যাকে বহিষ্কার করা হয় কালা ফখর মিনহা ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাই কাল্লা আনাতল এলাইমদ্দিন আর এই সেজদা না করার কারণে আদমের আগের নতুন শির না হওয়ার কারণে আল্লাহ বলছে তোমার উপরে লানত হবে কিয়ামত পর্যন্ত কালা রব্বে ফান্দুরনি এলা ইয়ম ইয়াবাসুন তখন শয়তান বলছে আল্লাহ আমাকে সুযোগ দাও আমাকে মহলাত দাও সময় দাও সেই দিন পর্যন্ত যেদিন তুমি সকলকে পুনরায় তোমার দরবারে ডাকবে হিসাব কিতাবের জন্যে কালা ইন্নাকে মিনাল মন্দারিন তোমাকে সময় দেওয়া হলো সুযোগ দেওয়া হলো মিল মিলওয়াক্তুল মালুম একটি নির্ধারিত বিশেষ সময়ে বা দিনের অবধি قال رب এলা ও لأزينن لهم في الأرض ولا أقوينهم أجمعين আল্লাহ রব্বুল আলমিন হে আমার প্রতিপালক শয়তান কি বলছে যখন আমি এইভাবে বহিষ্কার হলাম ধোকা খেলাম তো আমিও এদেরকে ধোকা দেব লাগুয়ান্নহম আজমাইন আমি আদমের সমস্ত সন্তানদেরকে ধোকা দেব তাদেরকে পথভ্রষ্ট করব ইল্লা এবাদকা মিনহুল মুখলেসিন শুধু তার মধ্যে যারা তোমার মুখলিস বান্দা হবে অতি নিকটতম প্রিয় বান্ধা হবে হয়তো তাদেরকে আমি ধোকা দিতে পারবো না কাল হাদা সেরাত আলীন মুস্তাকিম আর এখানে কোরআনে এইভাবে লেখা হয়েছে হাজা সেরাতুন ইয়া মুস্তাকিম এটাই আমার রাস্তা সরাতুল মুস্তাকিম অর্থাৎ যে এই রাস্তার উপরে থাকবে সে কখনো পথভ্রষ্ট হবে না আর সমস্ত তাফসিরে বলা হয়েছে বাস্তবে এটা হাজা সেরাত আলী ইন মুস্তাকিম এটা হবে হজরত আলীর রাস্তা ওই রাস্তার উপরে যারা থাকবে বা চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না বা শয়তান তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না ইন্না এবাদ ইলাইসালাকা আলিহিম সুলতান তখন আল্লাহ চ্যালেঞ্জ করছে বলছে শায়তানকে আমার যারা আপন বান্দা হবে ইন ইবাদ ইলাই সালাকা আলাই হুম সুলতান তাদের ওপরে তোমার কোনো রাজিত্ব চল চলবে না ইল্লা মানে তাবাকে মেনাল গাবিন কিন্তু যারা তোমাকে ফলো করবে শয়তান তোমার কথা শুনবে তারা অনেক দূর হয়ে যাবে গুমরা হয়ে যাবে তারা আমার রহমত থেকে বঞ্চিত থাকবে ইন্না জাহান্নামা লা আজমাইন আর যারা তোমার কথা শুনবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এই হজরত আদম আলাইসালামের সৃষ্টির সম্পর্কে যেভাবে কোরআনে বর্ণনা হয়েছে আমি আপনাদের সামনে আয়াতগুলো পড়লাম বা তুলে ধরলাম এবারে আসুন আমি প্রশ্ন উত্তর রূপে হজরত আলী হজরত আদম আলাইসালামের জীবন কাহানি কাহানি বা লাইফ হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রশ্ন উত্তর রূপে এই জন্য এটা রেখেছি যাতে স্মরণ রাখতে সুবিধা হয় কেননা আমি ইনশাআল্লাহ প্রতি মাসে এই নবী নবীদের জীবন কাহিনী শোনানোর পরে হয়তো আপনাদের কাছে কোনো প্রশ্ন রাখব যে এই নবীর জীবনে এই ঘটনা কখন ঘটেছিল কবে ঘটেছিল বা কিভাবে ঘটেছিল বা ওই নবীর জীবনী সম্পর্কে কোনো হয়তো একটা কি দুটো প্রশ্ন রাখব আর সেই প্রশ্নের যে সঠিক উত্তর দেবে তাকে পুরস্কৃত করা হবে আপনারা জানেন এর আগেও আমি যতবার প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে চ্যানেল ওয়েনের তরফ থেকে তো আপনারা মন দিয়ে এই এপিসোডগুলো ভালো করে দেখবেন শুনবেন নবীদের জীবন কাহানি বা লাইফ হিস্ট্রি যার মাধ্যমে আমরা বহু কিছু শিক্ষা লাভ করব বা যেখানে বহু কিছু জানার আছে বা শিক্ষা লাভ করার আছে আশা রাখি ওগুলো মনে রেখে প্র্যাকটিক্যাল লাইফে তার থেকে আমরা লাভবান হব আর যদি আমি প্রশ্ন করি তো ইনশাল্লাহ আপনারা ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবেন তবে শর্ত হচ্ছে ভালো করে মন দিয়ে পুরো এপিসোড দেখতে বা শুনতে হবে কিছু মিস হয়ে গেলে কিন্তু হয়তো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে তাই আসুন এবার আমি আপনাদের সামনে জানাবে আদম আলাইসালামের জীবনী যেটা কোরআন হাদিস ও সঠিক ইতিহাসে আমরা পেয়েছি তুলে ধরতে চাই এখানে প্রশ্ন এভাবে হচ্ছে যে প্রথম নবী হজরত আদম আলাইসাল্লামকে কিভাবে তৈরি করা সৃষ্টি করা হয়েছিল আর তিনি কত বছর জান্নাত বেহেস্তে ছিলেন এবং বিবি হাওয়ার সাথে ওনার বিবাহ জান্নাত হয়েছিল না কি এই পৃথিবীতে আসার পরে আশা রাখি প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন জাহাজত আদম আলাইসালামকে কিভাবে তৈরি করা হয়েছিল আর উনি বেহেস্তে বা জান্নাতে কতদিন ছিলেন আর বিবি হাওয়ার সঙ্গে ওনার বিবাহ জান্নাত হয়েছিল না এই দুনিয়াতে তো সর্বপ্রথম হজরত আদম আলাইসালামের সৃষ্টি কীভাবে হয়েছিল যখন আমরা কোরআন হাদিসে দেখেছি তাফসিরে দেখেছি তো এভাবে পেয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন নিজের বিশেষ ফেরিস্তাদেরকে হুকুম করলেন জিব্রাইল ও মিকাইল ইসরাফিল ও আজরাইলকে যাও তোমরা পৃথিবীর বুকে যাও আর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো আবার অনেক রবায়ত বলছে শুধু জিব্রাইল আমিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যাও জিব্রাইল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো তো জানাবে জিব্রাইল আমিন এই পৃথিবীতে এসে বিভিন্ন স্থান থেকে অল্প অল্প মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছিলেন তাই বিভিন্ন রঙের বিভিন্ন প্রকারের মাটি ছিল বলে আজ আওলাদে আদম বিভিন্ন রঙ রূপে হয় বা তাদের মেজাজ মানে তাদের মেলামেশার নিয়ম শৃঙ্খলা বা তাদের জীবন যাপন করার যে পদ্ধতি বিভিন্ন প্রকারের হয় কেন হজরত আদম আলাইসালামকে বিভিন্ন মাটি থেকে তৈরি করা হয়েছিল মিশ্রণ করে সেটাকে মিক্স করে সেখানে শক্ত মাটি ছিল নরম মাটি ছিল সাদা ধবধবে পরিষ্কার মাটি ছিল নেকো মাটি ছিল কালো মাটি ছিল তাই মানুষের রং কালো হয় আবার ধবধবে পরিষ্কারও হয় আবার শ্যামলা রং হয় যেটা বিশেষ করে কোরআনে উল্লেখ হয়েছে জানাবে আদম আলাইসালামের যে মাটির পুতুল তৈরি করা হয়েছিল ওটা শ্যামলা রং ছিল আর যেমন বললাম বিভিন্ন প্রকারের মাটি নরম মাটি শক্ত মাটি থেকে তৈরি করা হয়েছিল তাই মানুষ অনেক অনেক সময় নরম মেজাজের হয় আবার অনেকেই আছে কড়া বা শক্ত মেজাজের হয় তো এগুলো ওই মাটির আসার ওই মাটির একটা প্রভাব মিনা খালাকনাকুম ওফি হানুইদকুম অমিন নখরিজকুম তারাতন ওখরা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পুনরায় এই মাটিতে ফিরে দেওয়া হবে আবার ওই মাটি থেকে তোমাদেরকে তোলা হবে হিসাব কিতাবের জন্য তো জানাবে আদম আলাইসালামকে বিশ্বের বিভিন্ন স্থানের মাটিকে সংকলন করে এক জায়গায় করে তাকে আগে পানিতে ভিজিয়ে রাখা হয় যে পানির সম্পর্কে রবায়তে বলা হয়েছে ওটা হাউজে কসরের পানি ছিল আবার এও রবায়তে বলা হয়েছে ওই জমজম যে পবিত্র পানি কাবা ঘরে জারি হয়ে আছে জিবরাইল আমিন মাটি এবং পানি এখান থেকে নিয়ে গিয়েছিলেন তখন ওই পানি মাটির গভীর তলায় ছিল তবে বেশিরভাগ রবায় যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে হাউজে কসরের পানি নেওয়া হয়েছিল জানাবে আদমের তৈরি করার সময় ওই মাটিকে ভিজিয়ে নরম করার জন্যে যাই হোক এক দীর্ঘ যুগ হজরত আদম আলাইসালামকে পানি এবং মাটির মাঝখানে রাখা হয়েছিল যেটা আমরা নবীর হাদিস এইভাবে পড়ে থাকি কুন্ত নবীয়ান ওয়াকান আল আদম বাইন আল মা ইয়াত্তিন আমি সে সময় নবী ছিলাম যখন হজরত আদম পানি এবং মাটির মাঝখানে ছিলেন অর্থাৎ নবীর নূর হজরত আদমের আগে তৈরি হয়েছিল এবং নবীর রূপে ছিলেন উনি কিছু মুসলমানেরা বলেন নবীকে বহু পরে ওনার সিনা চাক করে পাক করে তারপরে ওনাকে নবদ দান করা হয়েছিল আর ওদিকে নবী বলছেন কুন্ত নবীয়ান ওয়াকান আল আদম বাইন আল মা তিন আমি সে সময়ও নবী ছিলাম যখন হজরত আদম মাটি এবং পানির মাঝখানে ঝুলছিলেন বা মাটি ও পানির মাঝখানে ছিলেন তো আমি মুসলমানদেরকে সত্য বলে মানব না নবীকে সত্য বলে মানব এটা গুরুত্ব দেওয়ার বা বোঝার প্রয়োজন আছে হজরত আদম আলাহিসাল্লামের ওই পুতুল তৈরি করা হলো বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আশা রাখি আপনারা একটা জিনিস ক্লিয়ার বা পরিষ্কার বুঝতে পেরেছেন যে হজরত আদম আলাইসালামকে বিভিন্ন স্থানের নরম গরম শক্ত বা পরিষ্কার সাদা বা কালো মাটি দিয়ে তৈরি করা হয়েছিল ওটা মিক্স করে যে আকার দেওয়া হয়েছিল যে স্মৃতিটা তৈরি করা হয়েছিল সেটা শ্যামলা রং ছিল যেটা কোরআনে বর্ণনা হয়েছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন ওই আদম আলাইসালামের পুতুলে বা ওনার শরীরে রূহ প্রবেশ করালেন নফক্ত মিন রোহি আমি আমার রুহ থেকে হজরত আদম আলাইসালামকে জীবন দান দিলাম ফকাউল সাজেদিন তখন সমস্ত ফেরিস্তারা হজরত আদম আলাইসাল্লামের সামনে সেজদায় নত হয়েছিল এভাবে হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টি হয় তারপরে বলা হচ্ছে যে উনি জান্নাতে বা বেহেশতে কতদিন ছিলেন তো এর নির্ধারিত বা বিশেষ কোনো সময় পিরিয়ড দিন হিসাবে মাস হিসাবে কি বছর হিসেবে বলা হয়নি কেননা এই দিন মাস বছরের সিস্টেমটা অনেক পরে উনি বহুকাল জান্নাতে ছিলেন এটাই তাফসিরে লেখা হয়েছে আর ওনার বিবাহ জানাবে হাওয়ার সঙ্গে কোথায় হয়েছিল জান্নাতে না এই জমিনে তো কোরআনে উল্লেখ হয়েছে ওয়াকুলনা ইয়া আদম উস্কুন আন্ত ওয়াজাউজ কাল জান্নাত ওয়াকুলা মিনহুমা মিনহারা গাদা আল্লাহ বলছে আমি আদমকে বললাম আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো বসবাস করো তো স্ত্রী কখন হয় যখন তার সঙ্গে বিবাহ হয়ে যায় বিবাহ হওয়ার আগে কোনো পরনারীকে তো স্ত্রী বলা যায় না তো এখানে আল্লাহ বলছে আন্তওয়াজাউজকা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো বা থাকো অর্থাৎ এটা একটা সংকেত বা ইশারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন জানাবে আদমকে তৈরি করার পরে যখন উনি জান্নাতে ছিলেন তো সেই সময়ই ওনার সঙ্গে জানাবে হাওয়ার বিবাহ হয়েছিল এবং স্বয়ং হজরত আদম আদম আলাহিসাল্লামের তৈরি করার পরে যে মাটিটা বেশি ছিল সেই মাটি থেকে জানাবে হাওয়াকে তৈরি করা হয়েছিল সৃষ্টি করা হয়েছিল অনেক রবায়ত বা বেশিরভাগ রবায়ত এটাই বলে আবার অনেক রবায়ত বলে না হজরত আদম আলাইসালামের ওই পুতুলের ডান রানের ওপর থেকে আবার অনেক সাইড বলছে বাম সাইড থেকে ওনাকে বাহির করা হয়েছিল হজরত হাওয়াকে তৈরি করা হয়েছিল তবে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওটা হচ্ছে যে হজরত আদমকে তৈরি করার পরে যে মাটিটা বেশি ছিল সেই মাটি থেকে জানাবে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আর ওইরূপ জানাবে হাওয়াকেও জীবনদান দেওয়া হয়েছিল কিন্তু হাওয়াকে সেজদা করার হুকুম দেওয়া হয়নি তারপরে ওই জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন আদম ও হাওয়ার মধ্যে সম্পর্ক গড়েছিল অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক দান করেছিল তাই বলা হয়েছে বা কোরআন বলছে উস্কুন আন্তাওয়া জাউজাকাল জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো তবে এনাদের যে মিলন হয়েছিল জানাবে আদম হাওয়ার মিলন হয়েছিল এই দুনিয়াতে এসে এই দুনিয়ার বিভিন্ন খাদ্য ফল পাকড় খাওয়ার পরে যখন হজরত আদম আলাইসাল্লামের মধ্যে জন শক্তি সৃষ্টি হলো তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ রব্বুল আলমিন এবার আমি কি করব। তখন আল্লাহর হুকুমে সৌদি আরবের বিশেষ একটি পাহাড় যে পাহাড়ের উল্লেখ হয়েছে ওই পাহাড়ের গুফার ভিতরে যেটা রওয়ায়ত অনেক রওয়ায়তে বলে জানাবে আদম ও হাওয়ার মিলন হয় আর তারপরে জনাবে হাওয়া সালামুল্লাহ আলাইহা গর্বিত হন আর কাবিল জন্ম নেন হজরত আদম আলাইসালামের সন্তানরা কিভাবে জন্ম নিয়েছিলেন এটাও ইনশাল্লাহ বিস্তারিতভাবে উল্লেখ করব যে হজরত আদম আলাইসালামের চল্লিশটি সন্তান ছিল বিশটি পিত্তর সন্তান পুরুষ সন্তান এবং বিশটি বা কুড়িটি নারী সন্তান আর বেশিরভাগ জানাবে হাওয়া যমক সন্তান জন্ম দিতেন মানে প্রতিবার যখন গর্বিত হতেন আর সন্তান জন্ম দিতেন তো যমজ যমক সন্তান এক ছেলে এক মেয়েকে জন্ম দিতেন যেমন প্রথম হজরত আদম আলাইসালামের সন্তানের মধ্যে বা আদম হাওয়ার সন্তানের মধ্যে কাবিল এবং ওনার সঙ্গে ওনার বোন ইকলিমা জন্ম নেন তারপরে দ্বিতীয় গর্বিত অবস্থা যখন হলেন তখন ওনার থেকে জানাবে হাবিল এবং ওনার বোন আবুদা জন্ম নেন শুধুমাত্র শীষ নবী যিনি হজরত আদম আলাইসালামের পরে দ্বিতীয় নবী হয়েছিলেন উনি একা জন্ম নিয়েছিলেন আর ওনার পরে জানাবে শীষ নবীর পরে ওনার বোন হারুস জানাবে শীষ নবী একা জন্ম নিয়েছিলেন ওনার পরে ওনার বোন একা জন্ম নিয়েছিলেন তার নাম ছিল হারুস এইভাবে হিস্ট্রিতে উল্লেখ হয়েছে কাবিল ওনার সঙ্গে ওনার বোন একলিমা হাবিল ওনার সঙ্গে ওনার বোন আবুদা আর জানাবে শীষ একা জন্ম নিয়েছিলেন আর ওনার বোনও হারুস তারপরে একা জন্ম নিয়েছিলেন তারপরে ইয়াদ এবং ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে হান্নান ওনার পরে ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন মানে জমক তারপরে কারাস ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে হন ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে নহদ ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে সন্দাল ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে বারিক বারাক ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন তারপরে আব্দুল মগিস এবং ওনার সঙ্গে ওনার বোন জন্ম নিয়েছিলেন এইভাবে সমস্ত দিয়ানাতুসামাবিয়া মানে আসমানি কিতাব বা ধর্মের মধ্যে এইভাবে হজরত আদম আলাইসালাম ও আদমের সন্তানের উল্লেখ হয়েছে যে এইভাবে হজরত আদম ও হাওয়ার সন্তানরা এই দুনিয়ায় জন্ম নিয়েছিলেন তো প্রথম প্রশ্ন ছিল যে হজরত আদম আলাইসাল্লাম কীভাবে জন্ম নিয়েছিলেন বা কীভাবে ওনাকে সৃষ্টি করা হয়েছিল সেটা ক্লিয়ার বলে বলে দিলাম উনি জান্নাতে কতদিন ছিলেন সেটাও বললাম আর জানাবে হাওয়ার সঙ্গে ওনার স্ত্রী জানাবে হাওয়ার সঙ্গে ওনার বিবাহ জান্নাত হয়েছিল না দুনিয়াতে আসার পরে তো জান্নাত হয়েছিল আর আদম সন্তান কিভাবে জন্ম নিল আমি আপনাদের সামনে বললাম এবার এখানে দ্বিতীয় প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই হজরত আদম আলাহিসাল্লামের সৃষ্টির পূর্বে আল্লাহ সুবান তালা কি অন্য কোনো মানব বা জীব সৃষ্টি করেছিলেন যদি হ্যাঁ তবে ওই মানব বা জীব কী ধরনের ছিল হজরত আদম আলাহিসাল্লামের আগে আল্লাহ রব্বুল আলমিন বহু প্রকারের জীবকে সৃষ্টি করেছিল বা আল্লাহ রব্বুল আলমিন বহু মখলুককে সৃষ্টি করেছিলেন যেটা কোরআন হাদিসে পাওয়া যায় পশু পাখি ছিল বা জিন্নাত ছিল হান্নাস ছিল নাসনাস ছিল ফরিস্তারা ছিল এইভাবে বহু আল্লাহর মখলুকাতরা ছিল কিন্তু এদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় হচ্ছিল না যেভাবে আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় করাতে চাচ্ছিলেন যেটা হাদিসে কুৎসিতে এভাবে এরশাদ হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কুন্ত কানজাম মকফিয়া ফয়দা আহবাবতু আন অরাফ খালাকুল হালকা আমি একটা লুকিত খাজানা ছিলাম গোপন ধন ছিলাম কুন্ত কান্দাম মকফিয়া ফায়দা আহবাবতন অরাফ যখন আমি পরিচিত হতে চাইলাম যখন চাইলাম আমাকে অন্যরা আমার মখলুক বা আমার বান্দারা জানুক আমাকে চিনুক তাই আমার আমি যাতে পরিচিত হতে পারি কি করলাম খালাকুল খালকা মখলুকাতকে সৃষ্টি করলাম তো এই মখলুকাত যারা হজরত আদমের আগে সৃষ্টি হয়েছিল তাদের মাধ্যমে হয়তো আল্লাহ রব্বুল আলমিনের ওইভাবে পরিচয় হয়নি আব্দ মাহবুদ হিসেবে যে সে উপাস্যযোগ্য আর আমরা উপাস্যকারী বা সে খালিক আমরা মখলুক তার যে সম্মান তার যে মর্যাদা তার আগে যেভাবে নত হতে হবে তার যেভাবে হুকুম মেনে চলতে হবে এটা হয়তো অন্য মখলুকদের মধ্যে ছিল না তাই আল্লাহ রব্বুল আলমিন শেষে নিজের পরিচয়ের জন্যে আশরাফুল মখলুকাত হজরত আদম ও আদম সন্তানকে সৃষ্টি করলেন আর বিবেক বুদ্ধি দিয়েছেন যে বিবেক বুদ্ধির মাধ্যমে এই মানুষ আদম সন্তান নিজের বা অন্যের ভালো মন্দকে বোঝে বা এই বিবেক বুদ্ধির মাধ্যমে সে অনেক কিছু উপলব্ধি করতে পারছে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারছে অনেক কিছু জেনে বা মেনে সেটাকে ফলো করছে তাই হজরত আদম আলাইসালামকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন মানবরূপে এই জন্য সৃষ্টি করেছিল আর হজরত আদমকে বিবেক বুদ্ধি আকল যাকে বলা হয়েছে শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আকল এই জন্য দেওয়া হয়েছিল যাতে এই মানবজাত এই আদম সন্তান যেন জ্ঞান লাভ করে শিক্ষা লাভ করে জিনিসকে বুঝে জীবনে উন্নতি করতে পারে বা নিজের বিবেক ও বুদ্ধির মাধ্যমে যেন আগে বাড়তে পারে এবং সব কিছু যেন তারা উপলব্ধি করতে পারে তাই হজরত আদম আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন প্রথম শিক্ষক বা হাদির রূপে পাঠিয়েছিল এ বিষয়ে আগে প্রশ্ন আসছে যে প্রথম মানব জগৎপিতা পিতা হজরত আদম আলাইসাল্লামকে এই পৃথিবীতে নবী বানিয়ে কেন প্রেরণ করা হয়েছিল এবং এই পৃথিবীতে ওনার আগমনের বা প্রেরণের কারণ বা উদ্দেশ্য কি ছিল তো সর্বপ্রথম হজরত আদম আলাইসাল্লামকে যে আল্লাহ আমাদের জন্য নবী বা হাদি করে পাঠিয়েছিলেন তার কারণ বা উদ্দেশ্য ছিল এই যে হজরত আদম যদি নবী না হয়ে আসতেন সাধারণ মানুষ রূপে আসতেন কি ওনার পরে ওনার কিছু আল আওলাদ সাধারণ মানুষ রূপে মানব রূপে এই পৃথিবীতে জন্ম নিয়ে যদি চলে যেতেন তো কাল যখন আল্লাহ রবুল্লা আলমিন প্রশ্ন করত আমার উপাসনা কেন করনি আমার এবাদত করনি আমার হুকুমকে কেন মাননি বা মেনে চলনি হালাল হারাম কেন বুঝেস তার উপরে আমাল করনি তখন সে হয়তো বলতো অভিযোগ করতো আল্লাহর সামনে আল্লাহ আমাকে কেউ বোঝানোর লোক ছিল না কেউ বলার লোক ছিল না তোমার মারফত কেউ করায়নি বা তুমি কোন জিনিসটাকে হালাল বা বৈধ করেছো আর কোনটাকে হারাম বা অবৈধ করেছো আমাকে কেউ বলে না আমি জানি না বা আমি জানতাম না তাই আমি তার উপরে আমাল করিনি তারা একটা সুযোগ পেত বা তাদের অভিযোগ হতো তাই আল্লাহ রবুল আলমিন প্রথম বান্দাকে প্রথম মানুষকে নবী এই জন্য করে পাঠিয়েছেন তার স্বরূপ থেকে বা তারপরে যারা জন্ম নেবে তারা কেউ যেন এই কথা না বলতে পারে মনে করুন কাবিল প্রথম সন্তান সে কালকে হাসনের মাধ্যমে একথা বলতে পারবে না যে আমার পিতা আমাকে ভালো পথ দেখাননি কে আমাকে সৎ পথ দেখাননি আল্লাহর উপাসনা করতে বলেননি হালাল হারাম আমাকে বলেননি সেই জন্যে আমি কিছু করতে পারিনি না ওই জন্যে প্রথম ব্যক্তিকে প্রথম মানুষকে হজরত আদম আলাইসালামকে নবী করে পাঠানো হয়েছিল বা হাদি করে পাঠানো হয়েছিল যাতে ওনার পরে যারা আসবে তারা যেন শিক্ষা লাভ করতে পারে কেউ যেন অভিযোগ না করতে পারে যে আমি শিক্ষা লাভ করেনি আমাকে কেউ বলেনি আমার কেউ হেদায়ত করেনি বলে আমি তোমার মারফত অর্জন করতে পারিনি আয় আল্লাহ আয় আমার প্রতিপালক বা তোমার উপাসনা করেনি বা তোমার হুকুমকে ওইভাবে মানিনি যেভাবে মানার দরকার ছিল তাই হজরত আদম আলাইসালামকে সর্বপ্রথম নবী করে পাঠানো হয়েছিল আর এই বিশ্বে ওনাকে আল্লাহকে পরিচিত করার জন্যে আল্লাহকে চেনানোর জন্যে আল্লাহর মারফত দান করার জন্যে এবং ওই আল্লাহর কিভাবে উপাসনা করতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার একটা অধিকার ছিল সেই অধিকার বোঝানোর জন্য আল্লাহ হজরত আদম আলাইসালামকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিল কেননা অন্য মকলকরা ছিল কিন্তু দুঃখের বিষয়ে তারা ওইভাবে আল্লাহর মারেফাত রাখতো না ওইভাবে আল্লাহর উপাসনা করছিল না বরং তাদের সম্পর্কে কোরআনে উল্লেখ হয়েছে তারা খাওয়া নিয়ে পানাহার নিয়ে লড়াই করত বিশৃঙ্খলা ঘটাতো কেন তাদের কোনো বিবেক বুদ্ধি ছিল না বলে তারা এক অপরের অধিকার জানত না তারা কোনো মারেফাত রাখত না বলে তাদের মধ্যে অশান্তি ছিল তাই যখন হজরত আদম আলাইসালামকে খলিফা করার ঘোষণা করলেন আল্লাহ রব্বুল আলমিন ইন্নি জায়লুন ফিল আর্দে খলিফা আমি জমিনের উপরে আমার প্রতিনিধি তৈরি করতে চাই যে আমার হয়ে কাজ করবে কেননা স্বয়ং আল্লাহ এসে আমাদের কোনো কাজ করে দিচ্ছে না আল্লাহর হুকুমে আল্লাহর বান্দাদের মাধ্যমে সমস্ত সিস্টেম চলছে বা আল্লাহর মখলুকাতদের মাধ্যমে আল্লাহর পুরো সিস্টেম এই বিশ্বে চলছে আল্লাহর হুকুম কিন্তু প্র্যাকটিক্যাল করছে কারা এই মখলুকাতরা আল্লাহর বান্দারা বা আল্লাহর সৃষ্টিরা চাহে সে ফেরিস্তা হোক জেন হোক আর মানবজাত হোক তো হজরত আদম আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয়ের জন্যে পাঠিয়েছিলেন যাতে হজরত আদমের মাধ্যমে তার পরিচয় হয় বা তার মারফত অর্জন করে বা তার হুকুম মেনে যেন তার বান্দারা সেইভাবে আমাল করে আরও বিস্তারিত অনেক কথা আছে ইনশাল্লাহ যা স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একসঙ্গে হয়তো বেশি বললে সব মনে রাখা সম্ভব হবে না তো প্রথম নবী জগৎপিতা হজরত আদম আলাইসালামকে কেন নবী করে পাঠানো হয়েছিল আশা রাখি বুঝতে পেরেছেন আর কি জন্য ওনাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তাও বললাম বুঝতে পেরেছেন যে আল্লাহ নিজের পরিচিতির জন্যে নিজের পরিচয়ের জন্যে বা নিজের বান্দাদের হেদায়তের জন্যে মখলুকাতদেরকে সঠিক পথ দেখানোর জন্যে ওনাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন হজরত আদম আলাইসাল্লাম প্রথম নবী কেন হয়েছিলেন মধ্যস্থানে বা শেষ নবী কেন হননি এটাও একটা সুন্দর প্রশ্ন তার উত্তরে আমি এটা বলতে চাই যে হজরত আদম আলাইসাল্লাম কেন প্রথম নবী হয়েছিলেন মধ্যস্থানে বা শেষে কেন হননি তো এর আগেও কোনো প্রশ্নের উত্তর আমি বিস্তারিত বলেছি যে আল্লাহ রব্বুল আলমিন আলমে আরওয়াহে রুহের দুনিয়ায় সমস্ত নবীর রুহকে এক জায়গায় করেছিলেন তখন কিন্তু হজরত আদমকে ওই পুতুলের মধ্যে রাখা হয়নি বা ওই পুতুল রূপে তৈরি করা হয়নি এটা আলমে আরোয়ার কথা বলছি যেটা কেসাসুল আম্বিয়া মানে আম্বিয়াদের জীবনী যেখানে লেখা হয়েছে ওখানে বিস্তারিতভাবে উল্লেখ আছে যে আল্লাহ রব্বুল আলমী সমস্ত নবীর রোহকে একত্রিত করে এই বিশ্বের সমস্ত পরিস্থিতি অবস্থা যা কিছু প্রথম থেকে কেয়ামত পর্যন্ত ঘটবে সেটা দেখিয়েছিলেন ছবির মতো পিকচার মতো মনে করেন আল্লাহ নিজের আওরসে সমস্ত নবীদের রুকে সেটা দেখিয়েছিলেন কোন যুগে কোথায় কোন স্থানে কি ঘটবে সমস্ত কিছু দেখানোর পরে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন নবীদের সামনে যে তোমাদের মধ্যে কে কোন স্থানে আর কোন সময় যেতে চায় আল্লাহ রব্বুল আলমিন কোনো নবীকে কিন্তু কোন যুগের জন্যে বা কোনো স্থানের জন্যে বাধ্য করেননি আল্লাহ যদি কাউকে বাধ্য করে কোনো বিশেষ সময়ে বা কোনো বিশেষ স্থানে অবতীর্ণ করত পাঠাতো তো হয়তো সে কালকে আল্লাহর সামনে যেয়ে নিজের অসফলতার কারণ বলতো যে আল্লাহ আমি ওই যুগের জন্যে প্রস্তুত ছিলাম না কি আমি ওই স্থানের জন্যে উপযোগ্য ছিলাম না আমি ওই জায়গার জন্যে প্রস্তুত ছিলাম না আমি বাধ্যমূলক ওখানে গিয়েছিলাম বা আমাকে বাধ্য করা হয়েছিল সেই জন্যে আমি ওইভাবে তোমার দিনের প্রচার করতে পারিনি ধর্মের প্রচার করতে পারিনি বা তোমাদের বান্দাদেরকে গাইড করতে পারিনি বা যুগের সমস্যার সমাধান করতে পারিনি যেভাবে আল্লাহ তুমি চেয়েছিলে তো এই অভিযোগ যাতে কোনো নবী না করতে পারে তাই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীকে এখতিয়ার দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন চয়েস দিয়েছিলেন যে তোমাদের মধ্যে যে যে সময় বা যুগকে পছন্দ করবে আর যে স্থানের জন্য পছন্দ করবে সে তাকে সেই স্থানে বা সেই যুগে পাঠানো হবে যাতে সে নিজের ক্ষমতা অনুযায়ী আনন্দ সানন্দের সঙ্গে ইচ্ছার সঙ্গে মনোবল মনোবল বৃদ্ধির সঙ্গে কাজ করতে পারে তাই প্রথম যুগ যখন দেখানো হয়েছিল তখন পুরো পৃথিবী বিরান ছিল খালি ছিল ময়দান ছিল জঙ্গল পাহাড় পর্বত ছিল কিন্তু কোনো মানব ছিল না হজরত আদম আলাইসাল্লাম বললেন এ আল্লাহ রবুল আলমিন আমি প্রথম মানব রূপে এই দুনিয়াতে যেতে চাই যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আর আপনারা জানেন এই যে পরিবেশ তৈরি করা হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের জন্যে কেন ওনার দায়িত্বটা সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ছিল তাই আমাদের নবীকে বিশ্ব নবী বলা হয় আপনারা জানেন যত নবী এসেছেন এই দুনিয়াতে কেউ কিন্তু বিশ্ব নবী ছিলেন না অনেক নবী মানে এক লক্ষ চব্বিশ হাজার যে নবীরা ছিলেন এনাদের মধ্যে অনেকে ছিলেন শুধু নিজের বা নিজের পরিবারের জন্য নবী ছিলেন অন্যদের দায়িত্ব তাহাদের ওপরে ছিল না অনেক নবী এমন ছিলেন শুধু নিজের বংশের জন্যে বা নিজের আপনদের আত্মীয় স্বজনদের জন্য নবী হয়েছিলেন তানাদেরকে হেদায়ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল এমন নবী ছিলেন যারা শুধু নিজের পাড়ার বা নিজের গ্রামের জন্য নবী ছিলেন অন্য গ্রামে যেয়ে বা অন্য পাড়ায় যেয়ে তাবলিক করার দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়নি ওইরূপ অনেক নবী ছিলেন একটা সীমিত এলাকার জন্যে ওই এলাকার বাইরে তাঁর কোনো দায়িত্ব ছিল না সেখানে অন্য নবীরা ছিলেন তো সমস্ত নবীকে যোগ হিসেবে স্থান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আমাদের নবী প্রিয় নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরো বিশ্বের দায়িত্ব তাই আল্লাহ রব্বুল আলমিন আলমে আরওয়াহ প্রথম থেকে শেষ যুগ পর্যন্ত মানে ক্যামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু দেখিয়েছিল তো যে নবী নিজের জন্য যে যুগ বা যে সময় বা যে স্থানকে চয়েস বা পছন্দ করেছিলেন সিলেক্ট করেছিলেন নির্ণয় করেছিলেন আল্লাহ সেই স্থানের জন্যে সেই যুগের জন্য সেই নবীকে নির্দিষ্ট করেছিলেন বা সেখানে তাকে সেই সময়ে পাঠিয়েছিলেন কিন্তু আমাদের নবীর যুগ যখন ছিল শেষ যুগ যে যুগে আমরা জীবনযাপন করছি বা নবীকে যে যুগে পাঠানো হয়েছিল সেই যুগটা বড় কঠিন বড় অসংস্কার যুগ ছিল মূর্খর সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে গিয়েছিল অসামাজিক কাজ বহু হচ্ছিল মানুষ পশুর চেয়ে তো অধম হয়ে গিয়েছিল সেই সময়ের পরিস্থিতি যখন দেখানো হয়েছিল কোন নবী ওই দায়িত্ব নেননি তখন আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম বললেন এ আমার প্রতিপালক হে রব্বুল আলমিন এই কঠিন পরিস্থিতি এই কঠিন সমস্যার সমাধানের জন্য যদি আমি তোমার নজরে উত্তম হয়ে থাকি তাহলে আমি এই যুগে যাব এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব যে নবীর নবী নূরকে সর্বপ্রথম সৃষ্টি করে সৃষ্টি করা হয়েছিল যেটা নবী নিজে বলছেন আউ্বালমা খালাক আল্লাহ নূরই আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছিল তো সেই নবী কেন সর্বশেষে আসলেন তো তার উত্তর হচ্ছে এই যে ওনার আগে কোনো নবী ওই দায়িত্ব বহন করার জন্যে সহমতি জানাননি বা ওই দায়িত্ব বহন করার জন্য স্বীকৃতি দেননি তাই নবী করিম সাল্লাম ওই কঠিন যুগকে কঠিন সময়কে কঠিন পরিস্থিতিকে আপন করেছিলেন বলে ওনাকে সর্বশেষে পাঠানো হলো আর ওনার আগে যত নবী এসেছিলেন মনে রাখবেন ওনারা প্রিয় নবীর জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য এসেছিলেন তাই আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে হজরত আদম আলাইসালাম কেন উনি প্রথমে এসেছিলেন আর আমাদের নবী কেন সর্বশেষে এসেছিলেন আর এখানে আগে প্রশ্ন আসছে কেন আল্লাহ সুবাহ আলা ফেরিস্তাদেরকে হজরত আদম আলাহ ইসলামের আগে সামনে সেজদা করার নির্দেশ বা হুকুম দিয়েছিলেন ওটা কি শির্ক ছিল না এদিকে আল্লাহ শির্ককে পছন্দ করেন না বা শির্ক করতে মানা করছেন আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা জায়েজ নয় আবার অন্যদিকে সেই আল্লাহ সুবাহনতালা ফেরিস্তাদেরকে তানার এক মখলুক অর্থাৎ হজরত আদম আলাইসালামকে সেজদা করার আদেশ দিচ্ছেন এর হকিকত কি তো যেমন আমি কোরআনার আয়াত পড়লাম শুরুতেই বললাম আল্লাহ হজরত আদম আলাইসালামকে সৃষ্ট করার পরে ফেরিস্তদের মাধ্যমে ঘোষণা করলেন যখন আমি এই আদমের শরীরে রূপ পুকে দেবো রূপ প্রদান করব তখন হজরত আদম জীবিত হয়ে যাবেন সাধারণ প্রাণীর মতো দেখবেন চলবেন সব কিছু করবেন তো যখন হজরত আদম আলাইসালাম কমপ্লিট মানব রূপে হয়ে যাবেন তখন ফকাউলাউ সাজিদিন সবাই সেজদা করবে তো এই সেজদা নিয়ে প্রশ্ন হচ্ছে এখানে যে কেন আল্লাহ রবুল আলমিন নিজের ছাড়া আপনারা জানেন আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত হওয়া সেজদা করা জায়েজ নয় তো এই সেজদার হুকুম কেন আল্লাহ দিয়েছিল তো এই সেজদার সম্পর্কে বলা হয়েছে করোনা হাদিসে এটা হচ্ছিল সেজদায় তাজিমি ওটা বাস্তবে আদমের সেজদা ছিল না বা ওই মাটির সেজদা ছিল না মাটির পুতুলের সেজদা ছিল না আল্লাহর হুকুমের আগে নত হওয়া আল্লাহর হুকুমের সম্মান করে তার সামনে নত হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছিলেন ফায়দা সবাই তো ওয়ানাফাক্ত ফি এমিন রুহে আউ সাজেদিন যখন আমি আদমকে প্রস্তুত করে নেব তার মধ্যে রু প্রবেশ করে দেবো তখন তোমরা সেজদা করবে তো এই যে আল্লাহর হুকুম ছিল আল্লাহ বিনা কারণে তো কোনো হুকুম দেয় না আল্লাহ এর আগে বহু মখলুককে সৃষ্টি করেছিল যেমন আমি বললাম তাদের নামও বললাম কি কি মখলুক ছিল তবে তাদের মাধ্যমে আল্লাহর কিন্তু পরিচয় হয়নি আর এই মানবকে সৃষ্টি করার পরে আল্লাহ কি বলছে তাবারাক আল্লাহ আহসানুল খালেকিন নিজেকে নিজে আল্লাহ অভিনন্দন জানাচ্ছে মোবারকবাদ দিচ্ছে তাবারাক আল্লাহ আহসানুল খালেকিন মোবারক সেই আল্লাহ রবুল আলমিন বা পবিত্রতার জাত যে এত সুন্দর মখলুককে সৃষ্টি করেছে তো ওই সুন্দর মখলুককে সৃষ্টি করার পরে আল্লাহ গর্ব করেছিল আর ওই মখলুকের সম্মানে অন্য মখলুক যাদের মাধ্যমে এখনও আল্লাহর পরিচয় হচ্ছিল না বা যারা এখনও আল্লাহর মারেফাত অর্জন করতে পারেনি তাই আল্লাহ রব্বুল আলমিন ওই আদমকে সেজদা করার হুকুম দিয়েছিলেন যে যার মাধ্যমে আল্লাহর মারেফাত হবে যার মাধ্যমে আল্লাহ পরিচয় হবে বা যার মাধ্যমে আল্লাহর সমস্ত হুকুম আদেশকে পালন করা হবে যার মাধ্যমে আল্লাহর অন্য সমস্ত মখলুকাতরা আল্লাহকে চিনবে বা জানবে তাই সেই আশরাফুল মখলুকাতের সামনে নত হতে আল্লাহ হুকুম দিয়েছিল আর এটাই মানবতার বা বুদ্ধিজীবীর পরিচয় আপনারা জানেন এই বিশ্বে সবাই কিন্তু নিজের চেয়ে তো অন্যতম শক্তির আগে নত হয় এটা বাস্তব বাচ্চা তার চেয়ে তো বড়োর সামনে একটু নত হয়ে থাকে কেননা সে মনে করে এনার শক্তি আমার চেয়ে তো বেশি এবারে সে যুবক নিজের চেয়ে তো বেশি বলবানের ওপরে সামনে নত হয়ে থাকে মানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এটা বলছি যে মানুষ সবসময় নিজের চেয়ে তো যাকে বেশি শক্তিমান বা বলবান মনে করে তার সামনে নত হয় আর এটাই বুদ্ধিজীবের পরিচয় তো অন্য সমস্ত মখলুকাত যারা ছিল তারা কিন্তু বিবেক বুদ্ধি হিসাবে এই মানুষের সামনে ছোট ছিল তাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আদেশ করেছিলেন গুরু হিসেবে শিক্ষক হিসেবে তার সামনে নত হও তাই হজরত আদম আলাইসালামের সামনে যে ফেরিস্তারা বা জিন্নাতরা নত হয়েছিল এক শিক্ষকের সামনে নত হয়েছিল এক হাদির সামনে নত হয়েছিল আল্লাহর হুকুমকে পালন করার জন্য নত হয়েছিল বা আল্লাহর হুকুমের মান বা সম্মান রাখার জন্যে নত হয়েছিল তাই ওই সেজদাকে সেজদায় তাজিমে বলা হয় কেউ যেন ভুল না বোঝে যদি ওটা ওই আদমের সেজদা আল্লাহর সেজদা হতো তাহলে আজ আমরা হয়তো এক অপরের চেত যাকে উত্তম মনে করি তার সামনে সেজদা করতাম আর সেজদা বৈধ হতো কি সমস্ত উম্মাদকে বলা হতো ওই নবীর আগে সেজদা করো যে নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু না কোনো নবী নিজের আগে সেজদা করাননি সমস্ত নবীরা বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা করা জায়জ নয় তাই এখানে বহুবার প্রশ্ন হয়েছে যে অনেক অনেক সময় পীর মুর্শিদরা নিজের ভক্ত বা শিষ্যদেরকে মান্যকারীদেরকে নিজের সামনে নত হতে বলেন বা অনেক অনেক সময় ভক্তরা মান্যকারীরা শ্রদ্ধা হিসেবে বলুন যে হিসেবে বলুন তাদের পায়ের সামনে সেজদা করেন তো এটা কিন্তু বৈধ নয় পরিষ্কার বলেছে এর আগে অনেকবার বলেছে আল্লাহ ছাড়া অন্য কারো আগে সেজদা করা জায়েজ নয় তবে অনেক অনেক সময় আল্লাহর অলিদের দরবারে যে আমরা নত হই এটা ওই সেজদায় তাজিমি যেমন আল আদমের সামনে ফেরিস্তারা সেজদায় তাজিমি করেছিল ওইরূপ আমরা যখন কোনো অলি আল্লাহর দরবারে নবী বা ইমামের দরবারে যেয়ে যখন নত হই তো ওটাকে সেজদায় তাজিমি বলা হয় বা শুকুরের সেজদা ওটাও কিন্তু আল্লাহর জন্যে যে আল্লাহ তোমার হাজার শুকুর যে তুমি তৌফিক দান করেছ আজ এই দরবারে আমি পৌঁছেছি সুতরাং তোমার শুকুর বাজায় করছি এই সেজদার মাধ্যমে কি তোমার এই আশরাফুল মখলুকাতের মধ্যে যার মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি জ্ঞান পেয়েছি তার সামনে তোমার হুকুমকে পালন করার জন্য আমরা এই সেজদায় তাজিমি করছি তো এটা উভয় সেজদা কিন্তু আল্লাহর জন্যে এটা মনে রাখতে হবে এছাড়া হজরত আদম আলাইসালামে নিয়ে আরও অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহের শনিবারের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব যার মধ্যে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে হজরত আদম আলাইসালামকে যে সেজদার হুকুম দেওয়া হয়েছিল এই সেজদা শিরিক নয় এটা আল্লাহর জন্য সেজদা ছিল আল্লাহ ছাড়া অন্যর জন্য সেজদা ছিল না আর আল্লাহর হুকুমকে বজায় করার জন্য সেজদা ছিল আর ওই হুকুমকে মানা থেকে শয়তান ইনকার করেছিল অস্বীকার করেছিল তাই শয়তানকে বহিষ্কার করা হয়েছিল তো আল্লাহর সামনে যে নত হবে না সে মনে করুন শয়তানের মতো আল্লাহ নজরে বহিষ্কার থাকবে আর যেমন শয়তান একটা সেজদা করেনি বলে তার উপরে হাজার হাজার বছর ধরে লানাত হচ্ছে এবারে যদি আমাদের মধ্যে কোনো আদম সন্তান সেই আল্লাহকে সেজদা না করে তো তার স্থান কি হতে পারে এবারে সে নিজেই বুঝে নিক আশা রাখি আজকে আপনারা এই পর্ব থেকে বা এই প্রশ্নগুলোর উত্তর থেকে লাভবান হয়েছেন এগুলো স্মরণে রাখবেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন কেউ লিখে পাঠাতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু